ثم يعودون لما قالوا ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير যারা নিজের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে এমত অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কৃত দাসকে মুক্ত করতে হবে এর দ্বারা তোমাদের উপদেশ দেয়া হচ্ছে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فيطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم যে মুক্ত করার জন্যে কোনো কৃতদাস পাবে না সে বিরতিহীনভাবে দুই মাস রোজা রাখবে উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই যে তাও পারবে না সে ষাট জন মিসকিনকে খাবার দেবে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে এজন্যে যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসুলের উপর ইমান আনো এগুলো আল্লাহ নির্ধারিত হোত কাফেরদের জন্যে রয়েছে কষ্টদায়ক শাস্তি إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদেরকে ঠিক সেইভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে আমি পরিষ্কার ও স্পষ্টভাবে সব নির্দেশ নাজিল করেছি কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি এই অপমানকর শাস্তি হবে সেই দিন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন এবং তারা কি কাজ করে এসেছে তা জানিয়ে দেবেন তারা ভুলে গিয়েছে কিন্তু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 ব্যক্তির মধ্যে কোনো গোপন ঘুষা হয় তখন সেখানে আল্লাহ অবশ্যই চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন যখনই পাঁচজনের মধ্যে গোপন সলা পরামর্শ হয় তখন সেখানে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ অবশ্যই বিদ্যমান থাকেন গোপন সলা পরামর্শকারীরা সংখ্যায় এর চেয়ে কম হোক বা বেশি হোক এবং তারা যেখানেই থাকুক আল্লাহ তাদের সাথে থাকেন তারপর কেয়ামতের দিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা কে কি করেছে আল্লাহ সর্বজ্ঞ তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কানাঘোষা করতে নিষেধ করা হয়েছিল তথাপি তারা সে নিষিদ্ধ কাজ করে চলেছে তারা লুকিয়ে লুকিয়ে পরস্পরে গোনা বাড়াবাড়ি এবং রসুরের অবাধ্যতার কথাবার্তা বলা বলি করে আর যখন তোমার কাছে আসে তখন তোমাকে এমনভাবে সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম করেনি আর মনে মনে বলে যে আমাদের এসব কথাবার্তার জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কেন তাদের জন্যে জাহান নামে যথেষ্ট তারা তাতেই দগ্ধ হবে তাদের পরিণাম অত্যন্ত শোচনীয় يا أيها الذين آمنوا إذا تناجيتم إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون হে ইমানদারগণ তোমরা যখন পরস্পরে গোপন আলাপ আলোচনায় লিপ্ত হও তখন পাপ জুলুম রসুলের অবাধ্যতার কথা বলা বলি করো না বরং সততা ও আল্লাহ ভীতির কথাবার্তা বলো এবং যে আল্লাহর কাছে হাসরের দিন তোমাদের উপস্থিত হতে হবে তাকে ভয় করো কানাঘুষ একটা শয়তানি কাজ এবং ইমানদার লোকদের মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তা করা হয় অবশ্য আল্লাহর ইচ্ছা ছাড়া তারা তাদের কোনো ক্ষতি করতে সক্ষম নয় আর মোমিনদের কর্তব্য হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم হে ইমানদারগণ মজলিসে জায়গা করে দিতে বলা হলে জায়গা করে দিও আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন আর যখন চলে যেতে বলা হবে তখন চলে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের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 এই কারণে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা আজাব আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্যে তাদের অর্থ সম্পদ যেমন কাজে আসবে না তেমনি সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না তারা দোষকের উপযুক্ত সেখানে তারা চিরদিন থাকবে يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন সেদিন তার সামনেও তারা ঠিক সেভাবে কসম করবে যেমন তোমাদের সামনে কসম করে থাকে এবং মনে করবে এভাবে তাদের কিছু কাজ অন্তত হবে ভালো করে জেনে রাখো তারা যার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 তারা এমন লোকদের ভালোবাসছে যারা আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করেছে তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা গোষ্ঠীভুক্ত হলেও তাতে কিছু এসে যায় না আল্লাহ সব লোকদের হৃদয় মনে ইমান বদ্ধমূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে একটি রোহ দান করে তাদের শক্তি জুগিয়েছেন তিনি তাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে তারা সেখানে চিরদিন অবস্থান করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে তারা আল্লাহর দলের লোক জেনে রেখো আল্লাহর দলের লোকেরাই সফল কাম